আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে এই পবিত্র রজব মাস আল্লাহর মাস যদি কেউ আল্লাহকে খুশি করতে চায় বা এই পবিত্র মাসে আল্লাহর মেহমান হতে চায় সে রোজা রাখুক রজব মাসে যে রোজা রাখবে সে আল্লাহর মেহমান হবে আর আমরা যদি কেউ আল্লাহর মেহমান হই তো আপনারা জানেন যে সমস্ত মেজবান চেষ্টা করে নিজের মেহমানকে রাজি করার খুশি করার আমাদের বাড়িতে যখন কোনো কেউ মেহমান আসেন তো আমরা আপ্রান্ত চেষ্টা করি ওই মেহমান যেন আমাদের থেকে রাজি বা খুশি হয়ে যান বা তার সামনে আমরা সমস্ত সব কিছু রাখার চেষ্টা করি যেটা তিনি ভালোবাসেন তো ওইরূপ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার দস্তখানে যখন আমরা মেহমান হব তো এই পৃথিবীর সমস্ত নেয়ামত তারই দান আর সে যদি আমাদেরকে খুশি করতে চায় সেই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের খুশি করতে চান তো আমাদেরকে কি দেবেন এটাকে আমরা ভাবতেও পারি না তাই যদি আমরা আল্লাহর মর্জি চাই আল্লাহর খুশি চাই বা আল্লাহর মেহমান হয়ে তার নেয়ামত থেকে লাভবান হতে চাই তো এই রজম মাসে তাকে রোজা রাখতে বলা হয়েছে রজম মাস আল্লাহর মাস আর নবী বলছেন ও শাবানু শাহরি আর এই এরপরে যে মাস আসবে সেটা হচ্ছে সাবান মাস আর ওই সাবান মাস আমার মাস যদি কেউ আমাকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় আমাকে সাপোর্ট করতে চায় তো সে রোজা রেখে আমাকে সাপোর্ট করুক মানে সাবান মাসে রোজা রাখা মানে নবীকে সাপোর্ট করা আশা রেখে আমরা নবীর এই সুন্নতকে আদায় করার চেষ্টা করব। আর রমজান মাসকে উম্মাতের মাস বলা হয়েছে উম্মাতের জন্যে মাখফেরাত রহমত মাকফেরাত বা জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার মাস বলা হয়েছে রমজান মাসকে আর রমজান ও শাহর উম্মতি আর রমজান মাস আমার উম্মতের মাস তো আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি নেক বান্দা হয়ে থাকি আর নবীর সঠিক বা সত্য উম্মত হয়ে থাকি তো পবিত্র রমজান মাসে রোজা রেখে তার প্রমাণ করতে হবে যে আল্লাহ তোমার হুকুম অনুযায়ী আমরা রোজা রেখে তোমার আদেশকে পালন করছি নবীর এক সত্য উন্মতিকে যেমন হওয়ার দরকার যে উম্মতের জন্য এই রহমত ও বর মকফরত বরকত জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার এই মাস রাখা হয়েছে আমরা যেন এই মাসে রোজা রেখে আল্লাহর রহমত থেকে লাভবান হতে পারি বা নিজের ভুল থেকে তবা করে আল্লাহর মকফরত পাই বা রমজানের শেষে যেন জাহান্নামের আগুন থেকে আমরা আজাদ হয়ে যাই বা মুক্তি পেয়ে যাই তো পবিত্র রমজান রমজান মাসে ইনশাআল্লাহ যেটা ফরজ রোজা ওটা রাখতেই হবে তবে তার আগে এই দু মাস মানে রজম মাস এবং সাবান মাস এই দুই মাসের রোজার বড় ফজিলত বর্ণনা হয়েছে কেননা এটা আমরা স্বেচ্ছায় নিজের তরফ থেকে নিজের প্রতিপালককে বা আল্লাহ রসুলকে খুশি করার জন্য যখন আমরা রোজা রাখি তো এর স্বভাব অনেক বেশি রাখা হয়েছে তাই বলা হয়েছে রজম মাসে যদি কেউ একটা রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে ক্ষমা করে দেয় যে রজব মাসে একটি রোজা রাখে হাদিসে বলা হয়েছে জাহান্নামের আগুন তার থেকে এক বছরের দূরত্ব হয়ে যায় বা এক বছর দূরে চলে যায় চিন্তা করুন আর রজব মাসে যে তিনটি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ওয়াদা করেছে তাকে নরকের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে এবং তার উপরে জান্নাতকে অনিবার্য করবে ফরজ করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে তাহলে রজব মাসের রোজার কত ফজিলাত আশা রেখে আমরা চেষ্টা করব এই পবিত্র মাসের সম্মানকে বজায় রেখে কমসে কম তিনটে রোজা রাখা কেননা ইমাম রাজা ইসলামের কাছে এক সাহাবি এসে বলছে যে মাওলা পবিত্র রম রজম মাস আমি আপনার কাছে এই মাসের ফজিলাত বা বরকত জানতে এসেছি তখন ইমাম রেজা আলাইসালাম বলছেন আয় সালিম তুমি কি রজম মাসে রোজা রেখেছ মনে রাখবেন রজম মাসের সাতাশ তারিখে সে গিয়েছে এমামের কাছে জানতে তখন সে বলছে না মাওলা এখনও কোনো রোজা রাখতে পারেনি তখন এমাম রেজা ইসলাম ওই সালিমকে বলছেন সাহাবিকে বলছেন তুমি কত ক্ষতি করেছো নিজের তুমি খবর রাখো না এই রজম মাসের রোজার যে কত ফজিলত কত বরকত কত গুণা থেকে তুমি মুক্তি পেতে তুমি খবর রাখো না তবে তোমার কাছে সুযোগ আছে এখনও তিন দিন বাকি আছে সাতাশ আটাশ উনত্রিশ কি আটাশ উনত্রিশ তিরিশ তিন দিন রোজা রাখো মনে রাখো তুমি যদি তিন দিন আল্লাহর খুশির জন্য রোজা রাখো তো আল্লাহ নিজের জাহান নামের আগুনকে তোমার জন্য বুঝিয়ে দেবে নিভিয়ে দেবে আর তোমার উপর জান্নাতকে ফরজ করবে রজম মাসের রোজার বড় ফজিলাত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বিশেষ করে যারা আমালে উম্মে দাউদ করতে চায় রজম মাসের পনেরো তারিখে পনেরোই রজব একটি বিশেষ আমাল হয় যে আমালের আমরা সবাই অপেক্ষা করি সারা বছর যে ওই আমালটা করার জন্য আমরা সুযোগ পাই যে আমালের মাধ্যমে আমাদের গুণা ক্ষমা হয় তাছাড়া জীবনের বহু সংকট থেকে বহু কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি ওই আমাল যদি কবুল হয়ে যায় বা ওই আমালের সময় যে দোয়াগুলো আমরা করি বা পড়ি যদি কবুল হয়ে যায় আমাল উম্মে দাউদ ওই আমালটার নাম এই জন্যে বলা হয়েছে কেন দাউদের মা বড় চিন্তায় ছিল তার বেটা জালিমের কারাগারে ছিল নিজের বেটার মুক্তি চাচ্ছিল কোনো উপায় পায়নি তাই ইমামে জাফর সাদক আলাহ ইসলামের কাছে এসে বলছে মাওলা কোনো এমন আমাল বলুন উপায় বলুন যেটা করে আমার ছেলে মুক্তি পাবে বা আমি করলে আল্লাহ আমার দোয়া কবুল করবে আর আমার ছেলে ওই জালেমের কারাগার থেকে রেহাই পাবে তাকে হত্যার হুকুম দেওয়া হয়েছে তাকে শিরোচ্ছের করা হবে তার মাথা কেটে ফেলা হবে এমামের জাফর সাদিক আলাইসলাম তখন বললেন আই উম্মে দাওত চিন্তা করো না আমি যে আমালটা বলছি এই আমাল তুমি করো তবে এর জন্য তোমাকে তেরো চোদ্দো পনেরো তেরো রজব চোদ্দো রজব পনেরো রজব তিন দিন রোজা রাখতে হবে আর রোজা রেখে তৃতীয় দিন পনেরোই রজব জওয়ালের সময় বড় নম্রতার সঙ্গে শান্তিপূর্ণভাবে হুজু ও খুশুর সঙ্গে জোর আসের নামাজ আদায় করো তারপরে দূরেকাত নামাজ পড়ো এই আমাল করার জন্যে এই পনেরোই রজব নিমায় রজবের নিয়াত দূরেকাত নামাজ পড়ো নামাজের পরে ওই মঠা মশাল্লায় ওই পাট পাটির উপরে বসে কিছু সুরা পাঠ করতে হবে ইনশাল্লাহ এর বিস্তারিত আমি গত গত রম রজম মাসে বলেছিলাম এবারও আস ইনশাল্লাহ বিস্তারিত বলবো এমন জায়গায় বসে আমাল করতে হবে যেন কেউ ডিস্টার্ব না করে কেউ যেন সেখানে মানে শান্তিকে ভঙ্গ না করে কারোর সঙ্গে কথা বললে হবে না ওই সময় সমস্ত মোবাইল ফোন সুইচ করে বা অফ করে রাখতে হবে শুধু আল্লাহর সামনে আল্লাহর সঙ্গে কথা বলছি বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি বা আল্লাহর সঙ্গে কিছু নিজের মনোবেদনা বলতে এসেছি এই ভেবে নিরাবিলে বসে আমারটা করতে হয় সুরায় আলহাম পড়তে হবে একশো বার সুরায় কুল আল্লাহ আহাত পড়তে হবে একশো বার আয়তুল কুরসি পড়তে হবে দশ বার আর তারপরে কোরআনের কিছু বিশেষ সুরা পড়তে হবে যেগুলো যদি আপনারা চান তো মোফাতুল জানানে নিমায় রাজবকে আমাল বা পনেরোই রচবের আমালে যেয়ে দেখুন ওখানে লেখা আছে আমালে উম্মে দাউদ আমি চারটে পাঁচটা অ্যাপের নাম বলছি যদি প্রিন্টেড এই বইগুলো আপনারা সংগ্রহ না করতে পারেন বিশেষ করে মুফাতুল জানান হয়তো বাংলা ভাষায় আপনারা পাবেন না ইংলিশে আছে হিন্দিতে আছে বা ইংলিশ উর্দুতে আছে ফার্সিতে আছে আরবিতে আছে তো আপনারা ইংলিশ পড়তে পারেন যদি তো ইংলিশে ডাউনলোড করে নিন স্ক্রিনের ওপরে মফাতুল জানানের ফটো দেওয়া হচ্ছে বইটা বা অ্যাপের ফটো দেওয়া হচ্ছে ওটাকে ডাউনলোড করে নিন নইলে বাংলা দোয়া এই অ্যাপটা ডাউনলোড করে নিন ওখানেও দোয়া দোয়া আছে আমাল দোয়া আছে বা ডিভাইন পেলস ডিভাইন ডিভাইন পেলস এই অ্যাপ রোমান ইংলিশে ওখানে সমস্ত আমাল লেখা আছে সমস্ত দোয়া ডিটেলস দোয়া আছে শিয়া টুল কিট এই অ্যাপটাও যদি আপনারা ডাউনলোড করতে পার চান ওটা ডাউনলোড করে নিন ওখানে ইংলিশে বা উর্দুতে সমস্ত দোয়া নামাজ সব কিছু দোয়া আছে ওইরূপ রাজনিয়াজ একটা অ্যাপের নাম এই অ্যাপ চারটে পাঁচটা যে অ্যাপের নাম নিলাম এগুলো আপনারা ডাউনলোড করে নিন নিজের মোবাইলে সমস্ত দোয়া নামাজ আমাল বা ইহকাল ও পরকালের উজ্জ্বল হওয়ার জন্যে বা উন্নতির জন্যে এত সুন্দর সুন্দর আমাল নামাজ দোয়া জিয়ারত ওখানে দোয়া আছে যেগুলো পড়ে আপনি শান্তি পাবেন এমন অনুভবে যে আপনার জীবন এবার সাফল্য হয়ে গেছে বা আপনার জীবনের উদ্দেশ্যকে এবার আপনি পূরণ করতে পেরেছেন এই চারটে পাঁচটি অ্যাপ আশা রাখি স্ক্রিনের ওপরের ফটো দেখানো হবে আপনারা গুগল প্লেতে যেয়ে ইন্টারনেটের মাধ্যমে এটা ডাউনলোড করে নিন ওখানে নিমায় রজবের আমাল দেওয়া আছে মানে রজব মাসের পনেরো তারিখের আমাল ওখানে আমালে উম্মে দাউদ দেখবেন ওই আমালটা করুন বহু কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমালটা বড় সুলভ আমাল যা আমরা প্রতি বছর করি আশা রাখি এই আমালটা মনে রাখবেন তো রজব মাস পবিত্র বরকতের মাস রহমতের মাস আল্লাহর মেহমান হওয়ার মাস বা আল্লাহর মাস যে মাসে রোজা রাখলে আল্লাহ পছন্দ করে আর ইস্তাকফর রব্বাকুম এই বিশেষ করে এই মাসের জন্য বলা হয়েছে যত পারো আল্লাহর কাছে তবা করো ক্ষমা চাও কেননা আল্লাহর রহমতের বর্ষণা এই মাসে রজবাল আসাব এই মাসকে রজবাল আসাব নাম বলা হয় রজবাল মুরাজ্জাবও বলা হয়েছে বা রজবাল আসাব আসাব মানে রহমতের বর্ষণ হয় আল্লাহর রহমতের বর্ষণ হতে থাকে তার বান্দাদের ওপরে বা রজব জান্নাতে এক নদীর নাম হবে এক নেহারের নাম হবে আর ওই নেহারের পানি মানে পৃথিবীর স্বাদিষ্ট শরবত মানে যত ভালো শরবতের আপনারা চিন্তা বা ধারণা করতে পারেন তার চেয়েও তো স্বাদিষ্ট হবে ওই নেহারের পানি ওই নদীর পানি যে নদীর নাম হবে রজব এটা জান্নাতে ওই নদীর থেকে বা ওই নদীর ধারে বসবাস করবে আল্লাহর নেকবান্দারা আর যখন তারা পিপাসিত হবে তো ওই নদীর পানি যখন পান করবে তো তারা সমস্ত স্বাদ ভুলে যাবে যে এত সুন্দর স্বাদিষ্ট হবে ওই নদীর পানি তো রজব মাসে রোজা রেখে বা আল্লাহর উপাসনার মাধ্যমে আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি রজব মাসের বিভিন্ন আমাল আছে প্রতিদিনের দোয়া আছে রজব মাসের তবে আগে আমি বলতে চাই যদি কেউ রজব মাসে রোজা রাখতে সক্ষম না হয় আপ্রান্ত চেষ্টা করতে হবে যদি কারোর কাজা রোজা থাকে সে অবশ্যই রোজা রাখুক এই রজম মাসে রোজা রাখলে তার ডবল ফায়দা ডবল লাভ হবে এক তো কাজা আদায় হয়ে যাবে প্লাস সুন্নত রোজা রাখারও স্বভাব তার খাতায় যাবে টু ইন ওয়ান ডবল স্বভাব পাবে ফরজ যেটা কাজা হয়ে গেছে সেটাও আদায় হয়ে যাবে আর প্লাস রজম মাসে যে রোজা রাখা সুন্নত সেই সুন্নতেরও স্বভাব পাবে তাই চেষ্টা করুন যাদের দায়িত্বে কাজা রোজা আছে তারা যেন এই রজব সাবান মাস রোজা রাখে এই রজব সাবান বা রমজান এই তিন মাস যদি কেউ রোজা রাখে তো বিশ্বাস করুন আমার জীবনে আমি প্র্যাকটিক্যালি এটা নিজেও অনুভব করেছি সে সওয়াল মাসে যেয়ে এমন একটা শান্তি নিজের মধ্যে অনুভব করবে যে না আর ভুল করব না আল্লাহ আমাকে মুক্তিদান দিয়েছে আমি আজাদ হয়ে গেছি শয়তানের চক্রান্ত থেকে বা তার জাল থেকে আমি বাইরে এসেছি আলহামদুলিল্লাহ এবারে ওই পথের প্রতীক হতে পেরেছি বা আল্লাহর তমন একজন বান্দা হতে পেরেছি যেমন বান্না বান্দাকে আল্লাহ পছন্দ করে বা নবীর তমন উম্মাতি হতে পেরেছি যেমন উম্মাতি নবী দেখতে চান বা আহলে বায়তের তমন একটা অনুগামী অনুসারী হতে পেরেছি যে রূপে আহলে বায়ত আমাদেরকে দেখতে চান তার মনোবল এত বৃদ্ধ হয়ে যাবে তার নেকি নেকি করার আশা বা বল ক্ষমতা এত বেড়ে যাবে যে সে তখন নিজের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করবে যে পাওয়ারের মাধ্যমে সে বহু কিছু উপলব্ধি করতে পারবে যেটা হয়তো আগে সে পারছিল না আর মেন শয়তানের চক্রান্ত থেকে যদি একবার বাইরে আসতে পারে তো সে জীবনে অনেক কিছু করতে পারবে তাই এই আমালগুলো মনে রাখবেন রজম মাসে রোজা রাখুন প্লাস সুন্নত নামাজ বা অনেক আমাল বলা হয়েছে ওগুলো করার চেষ্টা করুন প্রতিদিনের দোয়া কিছু পড়তে বলা হয়েছে বিশেষ করে সকাল সন্ধ্যের নামাজের পরে একটি দোয়া পড়তে বলা হয়েছে রজম মাসে ইয়ামান আরজু হলে কুল্লে খের ও আমান সাখাত ইন্দা কুল্লে শের ও মিন কুল্লে শের ইয়ামান ইয়তি আল কাসির আবিল কলিল ইয়ামা ইয়তি মান আলা ইয়ামা ইয়তি মান লাম ইয়াস আলো মান লাম ইয়ারফো تهننا منه رحمة آتني بمسألة إياك جميع خير الدنيا وجميع خير الآخرة واصرف عني بمسألة إياك جميع شر الدنيا وشر الآخرة فإنه غير منقوص ما أعطيت وزدني من فضلك يا كريم তারপরে নিজের দাড়ি ধরে এইভাবে একটা ছোট দোয়া পড়তে হবে ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম ইয়াদ আল নামা ওয়াল জুদ ইয়াদ আল মান ওয়াল তল হারিম সাহেবাতি আলান্নার আমি দুয়ার অর্থ বলে দিই তাহলে পড়তে ইন্টারেস্ট বেড়ে যাবে বা কি বলছি কি চাচ্ছে আল্লাহর কাছে আশা রেখে বুঝতে পারবেন ইয়ামান আর্জহলে কুল্লে খায়ের এই সেই প্রতিপালক যার কাছে সমস্ত নেকির আশা করা যায় বা মঙ্গল কামনা করা যায় ও আমার সখত ইন্দা কুল্লে সার আর যে সমস্ত বিপদ আপাত থেকে মুসিবত থেকে নেজাত দিয়েছে রক্ষা করেছে ইয়ামা ইয়তিল কাসির বিল কালিল যার কাছে অল্প চাইলে বেশি দান করে ইয়ামা ইয়তি মানসা আলা ইয়ামা ইয়তি মাল্লাম ইয়াসলো যে সওয়াল করে প্রশ্ন করে চায় সেও পায় আর যে চায় না প্রশ্ন করে না সেও পায় ইয়ামাল লাম ইয়াস আল তাকেও দেয় যে সওয়াল করে না প্রশ্ন করে না বা চায় না ইয়ামান ইয়া লাম ইয়ারিফ তাহান যে চেনে না প্রতিপালককে চেনে না বা তার হককেও জানে না তাকেও সে খোদা দান করে ইয়ামান লাম ইয়ারিফ তাহান্নন মিনহ রাহমাতান তার উপরে মহব্বত বা রহমত করে আল্লাহ তার উপরে সুদৃষ্টি করে বা তাকে দান দেয় আতেনি বেমাসালাতি ইয়া কাজেমিয়া খায়ের দুনিয়া খায়ের আখরা আল্লাহ তোমার কাছে আমি সওয়াল করছি প্রশ্ন করছি চাচ্ছি দুনিয়া আখরাতের সমস্ত মঙ্গল যেটা আমার জন্যে মঙ্গল হবে ভালো হবে বা যেটা পেলে আমি উপকৃত হব ইহকালে হোক আর পরকালে হোক আল্লাহ তুমি আমাকে সেটা দান করো জমিয়া খায়ের দুনিয়া ওয়ালা আখরা দুনিয়া আখরাত সমস্ত নেকি বা ভালো আমাকে দান করো ওয়াসিফ আন্নি বে বেমাসালাতি ইয়াকা জমিয়া শারের দুনিয়া ওয়া শারের আখরা আর দুনিয়া আখরাতের সমস্ত দুঃখ কষ্টকে আমার থেকে নিবারণ করো ওই সমস্ত জিনিসকে আমার থেকে দূরে করো যেটা করলে বা হলে আমি ক্ষতিগ্রস্ত হব দুঃখে পড়ব মুসিবতে পড়ে যাব ওয়াসিফ আন্নি মাসালাতি ইয়াকে জমিয়া শারের দুনিয়া ও শারের আখরা দুনিয়া আখরাতের সমস্ত কষ্টকে থেকে আমাকে মুক্তি দান করো ফাইন না হোক গায়র মনকুসিন মা আতাইত তুমি যদি কিছু দান করো তো সেটা কখনো কম হবে না ওয়াজিদ নিমেন ফদলকে ইয়া করিম নিজের ফদল করমের মাঝখানে আমার নেকিকে বা আমার নিয়ামতকে বিরুদ্ধে করে দাও এভাবে এই দোয়াটা আল্লাহর কাছে পড়তে হবে তারপরে এইভাবে দাঁড়িতে রয়ে বলতে হবে ইয়াদ আল জালাল আল ইকরাম ইয়াদ আল নামায় ওয়াল জুদ ইয়াদ আল মান তল হারিম সাহেবাত আল নার এজুল জালাল ওয়া ইকরাম এ আমার প্রতিপালক এ রব্বুল আলমিন এ নিয়ামত দান করনেওয়ালা তুমি আমার উপর রহম করো আর আমার এই দাড়িকে জাহান্নামের আগুনে হারাম করে দাও মানে জাহান্নামের আগুন থেকে আমার দাড়িকে মুক্তি দাও এই দাড়ি যেন জাহান্নামে না যায় তো সুতরাং যখন দাড়ি জাহান্নামে যাবে না তো আমিও জাহান্নামে যাব না আল্লাহ যদি দোয়া কবুল করে তো আশা রাখি আমরা নিজের জীবনে মানে ইহকালও পরকালে বহু কিছু উপলব্ধি করতে পারবো বা পাবো যেটা আমরা সবাই আশা রাখি তো এই দোয়াগুলো ভুলবেন না তবে এখানে শেষে আর একটা কথা বলতে চাই এই ছোট ভূমিকায় যে রজম মাসে রোজা রাখার যে ফজিলতগুলো বললাম যে একটি রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে বা জাহান্নামকে এক বছর দূরত্ব যে পথ তত তার থেকে দূরে চলে যায় আর তিনটে রোজা রাখলে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্যে নিভিয়ে দেয়কে বুঝিয়ে দেয় বা তার উপরে স্বর্গকে ফরজ করে দেয় যদি কেউ এই সুযোগ না পায় রোজা না রাখতে পারে তো তার জন্য নবী করিম সাল্লাহ ইসলাম একটা দুয়ার শিক্ষা দিয়েছেন এই দুয়াটা প্রতিদিন একশোবার পড়তে হবে তসবি তাহলে সে রোজা রাখার সব পাবে রজম মাসে সুবাহান আল ইলাহিল জলিল সুবাহান সুবাহান আমাল্লা ইয়াম্বাগে তসবি ইল্লাহ লাহ সুবাহান আল আজল আকরম সুবাহানা মাল্লাইসা মাল্লাইস মাল্লাবিস আল ইজ্জা ওয়াহ আলাহু আহলুন মনে থাকবে এই দোয়াটা মোফাতুল জানান বা সমস্ত দুয়ার বই যেগুলোর নাম নিলাম ওই সমস্ত বইতে রজব মাসের আমালে বা রজম মাসের ফজিলাতে দেখুন এই দোয়াটা শেষে দেওয়া আছে যদি কেউ রোজা না রাখতে পারে তো সে প্রতিদিন একশো বার মানে এক তসবি এই দোয়াটা বা এই তসবি পড়বে সুবাহান আল ইলাহিল জলিল সুবাহান আমাল্লা ইয়াম্বাগি তসবি ইল্লাহ আল্লাহ সুবাহান আল আজল আকরম সুবাহান আমাল্লা বেসাল ইসা ওয়াহু আলাহু আহলুন আশা রাখি এই তসবিটা আপনারা মনে রাখবেন বা এটা পড়ার চেষ্টা করবেন যদি কেউ রোজা না রাখতে পারে তো সে মনে করুন রোজা রাখার স্বভাব পাবে এই তসবি পড়লে আল্লাহ তাকে ওই রোজদারের স্বভাব দান করবে আশা রাখি এগুলো মনে রাখবেন এবারে রজব মাসের বিভিন্ন পর্ব বা পার্বণ আছে বা রজব মাসের বিভিন্ন মানে উল্লেখনীয় দিন আছে ওই দিনগুলো স্মরণে রাখতে হবে মনে রেখে তার উপরে আমাল করার চেষ্টা করতে হবে তাই আমি আজ সারাংশ হিসেবে রজব মাসের যে শুভ দিন বড় দিনগুলো বা পর্ব বা পার্বণের দিনগুলো বলে দিচ্ছি বাকি এর ডিটেলস ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমি বর্ণনা করতে থাকব রজব মাসের প্রথম তারিখ মানে ফার্স্ট রজব আমাদের পঞ্চম এমাম এমামে মোহাম্মদ বাকির ইসলামের জন্ম তারিখ যে ইমামকে নবী সালাম জানিয়েছিলেন নিজের সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ আনসারের মাধ্যমে জাবির আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবে তুমি বহু বয়স পাবে আর আমার পঞ্চম সন্তান মানে পঞ্চম এমাম এমাম বাকের সঙ্গে দেখা হবে তার নাম আমার নাম হবে তাকে আমার সালাম বলো আর তার মাধ্যমে আমার উম্মাত বহু কিছু উপলব্ধি করবে বা বহু কিছু পাবে প্রথম রজব এমামে মোহাম্মদ বাকের আলাইসালামের জন্ম তারিখ তৃতীয় রজব আমাদের দশম ইমাম ইমাম নকি আলাহ ইসলামের শাহাদাতের তারিখ দুশো চুয়ান্ন হিজড়িতে উনি রজব মাসের তৃতীয় তারিখে শাহাদত বরণ করেছিলেন আর পঞ্চম রজব ওই ইমামের ইমামে আলী নকি আলাহ ইসলামের দশম ইমামের জন্ম তারিখ দুশো চোদ্দো হিজড়িতে উনি জন্ম নিয়েছিলেন মদিনায় রজব মাসের পাঁচ তারিখে আর রজব মাসের দশ তারিখে ইমামে মোহাম্মদ তকি আলাহ ইসলাম আমাদের নবম এমাম এমাম মোহাম্মদ তকি আলাহ ইসলাম ওনার জন্ম তারিখ তারপরে তারই রজব মাওলাই কায়নাথ হজরত আলী ইবনে আবি তালিব আলাহ ইসলামের জন্ম তারিখ পনেরোই রজব বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা মা ফাতেমা ও হজরত আলী আলাহ ইসলামের বড় কন্যা বিবি জাইনাব সিরিয়ায় সামদেশে জানার কবর আছে বা ওনার জিয়ারত বিখ্যাত আর ওনার জিয়ারতের মাধ্যমে বহু সমস্যার সমাধান হয়ে যায় মাওলা মুশকিল কষার এই মুশকিল কষা কন্যার মাধ্যমে আমরা বহু সংকট থেকে মুক্তি পাই তাই ওই দিন ওনাকে স্মরণ করবেন পনেরোই রজব বিবি জাইনাব সালামুল্লাহ আলহার শাহাদাতের তারিখ আবার এক রওয়ায়ত হিসেবে এমামে জাফর সাদিক আলাহিসামেরও শাহাদাতের তারিখ ওই দিন আর আমালে উম্মে দাউদের দিন যেটা উল্লেখ করলাম বিশেষ করে যদি কেউ আমালে উম্মে দাওয়াত করতে চায় তেরো চোদ্দো পনেরো তিন দিন রোজা রাখতে হবে তিন তেরো রজব চোদ্দো রজব পনেরো রজব মাউলা আলি সাল্লামের যেদিন জন্ম ওই দিন থেকে রোজা শুরু করতে হবে তেরো রজব চোদ্দো রজব পনেরো রজব রোজা রেখে ওই দিন ওই আমাল করতে হবে আশা রেখি এই তারিখগুলো মনে রাখবেন যেগুলো আগে থেকে স্মরণ করিয়ে দিচ্ছি যাতে কেউ না বলতে পারে মনোজ সাহেব আপনি আগে থেকে বললে আমরা এটা করতাম বা করতে পারতাম আপনি আগে থেকে বলেনি তাই এবার আগে থেকে ওগুলো স্মরণ করে দিচ্ছি ওইরূপ বিশ রজব বিবি সকিনা কারবালার ময়দানে ওনার বাবাকে হারিয়েছিলেন এমাম হোসেন আলাইসালামের কন্যা ছোট কন্যা যিনি যানাকে এমাম হোসেন আলাইসালাম ভালোবাসতেন ওনার নাম রোকাইয়া বিবি কিন্তু ওনার থেকে এমাম হোসেন আলাইসালাম শান্তি পেতেন তাই ওনাকে সকিনা বলে ডাকতেন সকিনা মানে শান্তির কারণ তো বিবি সকিনা আলাহ আলাইসালামের জন্ম তারিখ বিশ রজব আর বাইশ রজব আহলেবায়তের শত্রু হাকিমে শাম এজিদের বাপ মারা গিয়েছিল এটাও উল্লেখনীয় দিন এবং ওই দিনে এমামে জাফর সাদিক ইসলামের নজরও করা হয় এই নজর কী জন্যে করা হয় আমি এর আগে বিস্তারিত বলেছি ইনশাল্লাহ আগামী দিনও এ নিয়ে বিস্তারিত বলবো যে রচম মাসের ওই কুণ্ডার নজর কেন করা হয় মনোকামনা আশা পুরো হয়েছিল বলে কোনো সাহাবি ওই নজর করেছিল আর সেখান থেকেই এমামে জাফর সাল্লাহ ইসলামের নামে ওই নজরটা বিখ্যাত হয়ে গেছে আশা রাখি আমরা যদি করি তো আমাদেরও মনোকামনা আশা পুরো হবে মান্যত পুরো হলে বা মনোকামনা আশা পুরো হলে খুশির স্বরূপ ওই নজর করা হয়েছিল যেটা আজও আহলে বেতের অনুগামী অনুসারীরা করছে বা করবে তো বাইশে রজব কুন্ডার নজরের দিন তারপরে চব্বিশে রজব রবায়ত হিসেবে জানাবে আলী আসগার এমাম হোসেন আলাহ ইসলামের ছ মাসের শিশু ছেলে তিনি কারবালায় প্রাণদান দিয়েছিলেন যাকে তীর মেরে শহীদ করা হয়েছিল জানাবে রবাবের কলেজের টুকরা এমাম হোসেন আলাহ ইসলামের শিশু ছেলে জানাবে আলী আসগারের জন্ম তারিখ আবার রবায়ত বলে উনি রজব মাসের দশ এবং এগারো তারিখের মধ্যরাত্রে মধ্যরাত্রে জন্ম নিয়েছিলেন ওটাও রবায়তে পাওয়া যায় কিন্তু অনেক রবায়ত বলে না উনি চব্বিশ রজব জন্ম নিয়েছিলেন আর ওই চব্বিশ রজব খাইবারের যুদ্ধেরও স্মরণীয় দিন ইনশাল্লাহ এগুলো আপনাদের সামনে উল্লেখ করব তারপরে পঁচিশ রজব এমামে মুসাকাদিম কাদিম ইসলাম আমাদের সপ্তম এমাম এমামে মুসা কাদিম আলাহ ইসলামের দিবস রজব মাসের পঁচিশ তারিখে এগুলো আপনাদের সামনে ওই তারিখ আসলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব বা ওনাদের জীবনী আপনাদের সামনে তুলে ধরব ছাব্বিশে রজব জানাবে আবু তালিব মমিনে আলে মোহাম্মদ মমিনে কোরআশ যাকে বলা হয়েছে আপনারা জানেন জানাবে হিসকেলকে কোরআনে মমিনের শব্দ স্মরণ করা হয়েছে ওইরূপ জানাবে আবু তালিবকে মমিনে কোরাইশ বলা হয়েছে কেননা জানাবে হিসকিল যেমন নিজের ইমানকে লুকিয়ে রেখেছিলেন ওইরূপ জানাবে আবু তালিব নিজের বিশ্বাস নিজের প্রতিপালকের প্রতি নিজের ইমানকে লুকিয়ে রেখেছিলেন কী জন্যে এ সমস্ত অনেক কিছু ইনশাল্লাহ ওনার শাহাদাতের তারিখে আপনাদের সামনে উল্লেখ করব মমিনা আলে কোরাইশ জানাবে আবু তালিবের সম্পর্কে এটা ছাব্বিশে রজব সাতাশে রজব আপনারা জানেন মিয়ারাজের রাত মানে ২৬ তারিখের দিনগত রাত হচ্ছে সাবে মিয়ারাজ আর সাতাশ তারিখ মাব মাবাসু নওয়াবি শরীফ বলা হয় যেদিন নবী করিম সাল্লাহ ইসলাম মবস বা রেসালাত হয়েছিলেন বড় ঈদের দিন খুশির দিন আর বছরে চার দিন যে রোজা রাখতে বলা হয়েছে বিশেষ করে তার মধ্যে একটা দিন হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ যে তারিখে নবী করিম সাল্লাহ সাল্লাম মবুস বা রেসালাত হয়েছিলেন নবুয়াতের দায়িত্ব বহন করেছিলেন নবী করিম সাল্লাহ ইসলামের জন্ম তারিখে রোজা রাখতে বলা হয়েছে সতেরোই রবিউল আউ্য়াল বা ওনার কি যেদিন নবুয়াত দান করা হয়েছিল বিশেষ করে মানে প্রকাশ্যভাবে নবুয়াতের ঘোষণা বা তাবলিগের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সাতাশ রজব ছিল তাই ওমে মাবাস নওয়াবে শরীফ বলা হয় ঈদের দিন খুশির দিন আর তাছাড়া আঠারোই জিলহেজ্জা যেদিন নবী করিম সাল্লাম হজরত আলী সাল্লামকে নিজের উম্মাতের অভিভাবক বা নিজের প্রতিনিধি ও খলিফা তৈরি করেছিলেন শেষ হজ থেকে ফেরার পথে আঠারোই জিলহিজ্জা রোজে বেলায়েতে আলী ইবনে আবি তালিব এদিন রোজা রাখাকে বড় পূর্ণের কাজ বলা হয়েছে বাবা বছরের চারটে রোজার মধ্যে একদিন আর ইয়ম দাহুল আর্জ মানে পঁচিশ জিকাদা যেদিনে এই জমিনের ফরস বিছানো হয়েছিল পবিত্র কাবা ঘরের নিচে তো ওই দিন এই চারটে রোজার তারিখ মনে রাখবেন সাতাশ রজবের ফজিলাত বিস্তারিত আলোচনা করব বা সবে মেরাজ নিয়ে আলোচনা করব আঠাশ রজব ইমাম হোসেন আল ইসলাম মদিনা ছেড়েছিলেন কারবারের উদ্দেশ্য নিয়ে আঠাশ রজব ওনার সফর শুরু হয়েছিল বাইশ রজব হাকিমে শাম মারা যায় চব্বিশ রজব তার ছেলে এজিদ ইমাম হোসেন আল ইসলামকে চিঠি লেখে দুদিনে চিঠি পৌঁছায় ছাব্বিশ তারিখের রাত্রে ওনাকে পায়গাম দেওয়া হলো হয় এজিদের বায়াত করতে হবে আর নইলে জীবনদান দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে ইমাম হোসেন আল ইসলাম পরিষ্কার বলেছিলেন মিসলিলা ইউবা মিসলা আমার মতো কেউ এজিদের মতো কারো হাতে বায়াত করতে পারে না অর্থাৎ কেয়ামত পর্যন্ত জন্য ইমাম হোসেন আলাইসালাম একটি উদাহরণ দিয়েছেন একটা মিসাল দিয়েছেন যে আমি হোসাইন এজিদের বায়াত করব না এটা নয় শুধু আমার মতো যারা হোসাইনি সেফাত হবে যাদের মধ্যে সততা যারা নেকুকার হবে তারা এজিদির মতো বা এজিদ সেফাত লোকের আগে কখনো নত হবে না কখনো বায়াত করবে না তাই আজও আহলে বায়াতের চায়নেওয়ালারা কখনো অন্যায়ের সামনে নত হয়নি আর হবে না এটা আমাদের পরিচয় তো আঠাশ রজব ইমাম হুসেন আলাইসালামের সফর শুরু হয়েছিল উনি মদিনা থেকে মক্কা ভ্রমণ করেছিলেন এ নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব এইভাবে রজব মাস বড় পবিত্র ও বা বরকত মাস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন রজব মাসের এই ফজিলাতকে পেতে পারি বা রজব মাসের বরকতকে উপলব্ধি করতে পারি বা রজব মাসে আল্লাহ নিজের বান্দাদের জন্যে বা নবীর সত্য বা সঠিক উন্মাতিদের জন্য যে আল্লাহর নেয়ামত রাখা হয়েছে সেই নেয়ামত থেকে যেন আমরা লাভবান হতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ রজম মাসের যে বিশেষ তারিখগুলো স্মরণ করিয়ে দিলাম এগুলো মনে রাখবেন আর এই পবিত্র মাসে রোজা রেখে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন বা আল্লাহর রহমত মকফেরত পাওয়ার চেষ্টা করবেন আশা রাখি এগুলো মনে রাখবেন আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতান আরেফত আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি মেয়েদের সিনেতে কতটুকুন ছাড় মানে হাতে হাত দিয়ে কি নামাজ পড়া যাবে না কতটুকুন ছাড় ভাবে নামাজটা পড়তে হবে সেইটা সঠিক তালিকা আপনি টিভি স্কিমে বসলে আমার খুব মানে জানতে পারবো না সেটাই জিজ্ঞেস করার জন্যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে মেয়েরা নামাজের সময় নিজের হাত কোথায় রাখবে বুকের ওপরে না সাধারণ যেমনভাবে পুরুষদেরকে নামাজ পড়তে বলা হয়েছে হাত ছেড়ে নিজের প্রতিপালককে স্মরণ করো ওইভাবে তার জিকের করো বা এবাদত করো যেভাবে জন্ম নিয়েছ বা যেভাবে ফিরে আসবে এই দুনিয়া থেকে যাবে সোরায় আরাফ আয়াত নম্বর উনত্রিশে বলা হয়েছে যেটা আমাদের নামাজের পদ্ধতি আমরা যখন নামাজ পড়ি তো হাত খুলে নামাজ পড়ি এটাই উত্তম বা সঠিক নিয়ম নারী পুরুষ উভয়ের জন্যে তবে নারীদের জন্যে সুন্নত বা আদব বা ইসলামিক আদব হিসেবে মোস্তাব বলা হয়েছে যে নিজের স্থানের উপরে এইভাবে হাত রেখে দুই হাত কিন্তু মিলবে না দুই হাত বুকের উপরে থাকবে এইভাবে রেখে নামাজ পড়বে এটা তাদের জন্য সুন্নত যদি সেটা করতে চায় তো ভালো যদি না করতে চায় কোনো অসুবিধা নেই আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুজুর সাহেব আপনার জন্য দোয়া রইল হুজুর সাহেব আমি আসাম ধুবি জেলা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি গোসলের আগে অজু না করে খালি তিনবার কুলি করে তিনবার নাকের ভিতর পানি পৌঁছায় গোসল দেয় ভালোভাবে তিন বালতি পানি দিয়ে গোসল দেয় তাহলে ওই গোসলে কি নামাজ পড়া চলবে এবং কোরআন তেলাত করা চলবে আপনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যদি কেউ গোসলের আগে অজু না করে শুধু কুলি করে নাকে পানি দিয়ে তারপরে গোসল করে মানে তিন বালটি পানি আপনি যেভাবে বললেন ওইভাবে যদি ভালো করে স্নান করে নেয় তো সে কি ওইভাবে নামাজ পড়তে পারবে তাকে অজুর প্রয়োজন হবে না তো আমার প্রিয় বোন আমি এর আগে অনেকবার বলেছি তিন বাল্টি কেন তিনশো বালটি পানি দিয়ে যদি কেউ গোসল করে আর ওইভাবে গোসল না করে যেভাবে ইসলামিক পদ্ধতিতে গোসল করতে বলা হয়েছে গোসলের দুটি নিয়ম আমি পরিষ্কার বলেছি দুটি পদ্ধতিতে গোসল করতে বলা হয়েছে হয় তারতিবি আর নইলে ইরতেমাসি ইরতেমাসি মানে পুকুরে জলে বিলে খালে ডুব মেরে গোসল করাকে বলা হয় গোসলে ইরতেমাসি গোসলের নিয়াত করবে যে গোসলে সে করুক ফরজ গোসল করুক সুন্নত গোসল করুক গোসলে জানাবাত হোক গোসলে হায়াস নেফাজ যে কোনো গোসল হোক নারী পুরুষের উপরে যেটা ফরজ হয় বা সুন্নত গোসল মনে করুন জুম্মার গোসল ঈদের নামাজের জন্য যে গোসল করা হয় বা সবে কদরের আমার জন্য যে সমস্ত গোসল করা হয় যার সুন্নত কোরআনে হাদিসে সাবিত আছে তো এই সুন্নত গোসল বা ফরজ গোসল যদি কেউ করে আর ইসলামিক পদ্ধতি যেভাবে ইর্তেমাসি বা তারতিবি তারতিবি মানে নলে বা জগ মগ দিয়ে যেগুলো গোসল করা হয় হাম্মামে গোসল ঘরে বা বাইরে যেখানে গোসল করছে আগে মাথা চুল সমেত ঘাড় পর্যন্ত ভালো করে ধুতে হবে মানে নিয়াতের পরে তারপরে শরীরের ডান ভাগ তারপর শরীরের পাম ভাগ মানে কাঁধে থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে ওইভাবে বাম সাইডে কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে এটাকে তারতিবি গোসল বলা হয় আর নিয়াত হবে মনে করুন কেউ গোসলে জানাবাদ করছে বীর্যপাত হওয়ার কারণে কি স্বামী স্ত্রীর মিলনের কারণে যে গোসলগুলো ফরজ হয় সহবাসের কারণে তো নিয়াত করবে আমি গোসলে জনাবাদ করিতেছি তারতিবের সহিত ওয়াজিব করবাতেন এলাল্লাহ বলে ভালো করে এক জগ হোক দু জগ হোক দু বালটি হোক যতটা পানি প্রয়োজন হবে ভালো করে মাথা ধুতে হবে ঘাড় পর্যন্ত চুল ভালো করে ভিজিয়ে দিতে হবে সমস্ত জায়গায় যেন পানি পৌঁছে যায় তারপরে শরীরের ডান ভাগ মানে কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো ডান ভাগ ধুতে হবে তারপর শরীরের বাম ভাগ কাঁধে থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ভালো করে সমস্ত জায়গায় যেন পানি পৌঁছে যায় কোনো এক টুকরো সামান্য স্থানও যেন পানি পৌঁছাতে বাকি না থাকে এইভাবে গোসল করে যদি কেউ নিয়াত করে যদি কেউ গোসল করে তো ওই গোসলের পরে তাকে অজুর প্রয়োজন নেই পরিষ্কার বলছি ফরজ গোসল ওয়াজিব গোসল বা সুন্নতে মক্কেদা যে গোসলগুলোকে নবী সুন্নত বলেছেন ওই গোসলের পরে অজুর প্রয়োজনই তাছাড়া যতই স্নান করুক যত পানি দিয়ে স্নান করুক সারাদিন সে পুকুরে সাঁতার কেটে আসুক নামাজের জন্য তাকে অজু করতে হবে বিনা অজুতে নামাজ হবে না হয় তাকে শরীয়তে হিসেবে ফরজ বা সুন্নত গোসল করতে হবে আর নইলে তাকে নামাজের আগে অজু করতে হবে আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হুজুর সাহেব আপনাকে সালাম এই শরীফ ভাই আজকে যে প্রশ্নটি করেছেন যে আমরা সব দর্শক মিলে কেউ কারো ঠিকানা ফোনা একটা বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান আমরা আরম্ভ করি ঠিক একই প্রশ্ন আমার ভিতরে আজকে সমাজ থেকে জাগে কিন্তু আমি কলিজা কেটে দেখাতে পারবো না আজকে একদম আমার মনের কথা বলে দিয়েছে শরীফ ভাই ইনশাল্লাহ তো আমি নারী মানুষ আমার মানে পিতা নেই বড় দাদা নাই মানে হাজব্যান্ডও নাই ওই জন্য আমি এই প্রশ্নটা এই করার সাহস পাই না তো তবু আজকে ইনশাল্লাহ আল্লাহ পাক শরীফ ভাইকে আরও দিনের খেদমত করার তৌফিক দান করুক হুজুর পাককেও আরও দিনের খেদমত করার পাক তৌফিক দান করুক তা শরীফ ভাই আজকে এই সাহসটা দিয়েছে কি সুন্দর সব দর্শকের সামনে হ্যাঁ এটার মধ্যে এক নম্বরে আমিও যোগদান করলাম ইনশাল্লাহ তো আমি যে আসামে থাকি আমি আরও মানে হুজুর সাহেবের কাছে আবেদন রাখতে ইচ্ছে করেছিলাম যে ধুবড়ি জেলাতে হোক বা যে কোনো জেলাতে ওনারা বড় বড় হুজুর সাহেবরা মিলে কোন জায়গায় অনুষ্ঠিত করবে শরীফ ভাইয়ের এই প্রশ্নটা শুনে আমি খুব শান্তি হয়েছি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ শরীফ ভাইয়ের সাথে আমিও এক নম্বরে আছি তো আমিও দোয়া করি সব দর্শক সব দর্শকেরাও দোয়া করুক ইনশাল্লাহ আমরা সব দর্শক যেন একত্রিত হইতে পারি হুজুর সাহেবের মানে সঙ্গে আরও দিনের কাজ করতে পারি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন হুজুর সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেসেজের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আশা রাখি আমরা সবাই মিলে যদি দিনের কাজ করি নবীর দিনকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি বা এই ইসলাম এই শান্তিপূর্ণ দিনকে যদি আমরা আল্লাহর দিন নবীর দিন বা আল্লাহর বান্দাদের জন্যে জীবনযাপন করার সুন্দর একটি পদ্ধতি মনে করি তো আমরা যেমন নিজের জন্য শান্তি চাই অন্যদের জন্য শান্তি চাই তো ইসলাম সেই শান্তির নাম তো আমরা সবাই মিলে চেষ্টা করব এক অপরকে এই শান্তি দান করার আর তার জন্যে সঠিক ইসলামিক রীতিনীতি নিয়ম শৃঙ্খলা বা ইসলামিক পদ্ধতি যদি আমরা নিজেরা আমাল করি বা সেটা অন্যদের কাছে পৌঁছে দেই তো এটাই সর্ব উত্তম কাজ বা আল্লাহর দিনের জন্য সবচেয়ে বড় খেদমত হবে আমাদের আমাদের মাধ্যমে যদি একজনও শিক্ষা পায় আল্লাহর বান্দা সঠিক পথ পেয়ে যায় শান্তির পথকে পেয়ে যায় তো এটা আমাদের এহকাল পরকালের জন্য একটা বড় উপহার হবে আমার শরীফ ভাই প্রথম থেকেই যখন থেকে উনি আমাদের অনুষ্ঠান দেখছেন আলহামদুলিল্লাহ উনি সজাগ হয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন উনি শিয়া নয় তবে উনি আহলে ভালোবাসেন আর এটাই আমি চাই আপনাকে শিয়া বলে ঘোষণা করার প্রয়োজন নেই শিয়া বলে পরিচয় দিবেন না কারণ আমাদের সমাজে মোল্লা মৌলমীরা যেভাবে ভুল বা মিথ্যা প্রচার করে রেখেছে শিয়া নাম শুনলেই আগে আশ্চর্যমূলক নজরে দেখা হয় বা যে সমস্ত বিদ্রোহ ভাষায় শিয়াদেরকে স্মরণ করা হয়েছে পূর্বের দিনে আর এখনও হচ্ছে মানে এগুলো শিক্ষিত না অশিক্ষিত মূর্খরা যারা শিয়া শব্দের অর্থ জানে না শিয়া মানে অনুগামী অনুসারী তারা মিসগাইড করছে ভুল বোঝাচ্ছে বা এমনকি শিয়াদেরকে ইসলাম থেকে বাইরে করে দিচ্ছে আল্লাহ এদের হেদায়ত করুক এদের ভুল ভাঙবে একদিন এরা নিজেরাও বলবে যে আমরা নবীর শিয়া বা নবীর আহলে বায়াতের শিয়া এটাই আমাদের পরিচয় বা পরিচয় হওয়া উচিত একদিন এ নিয়ে তারাও গর্ব করবে যখন তাদের ভুল ভাঙবে যখন তারা ওই শয়তানের চক্রান্ত থেকে বা শয়তানের জালের বাইরে এসে যাবে যতক্ষণ ওই শয়তানের জালের মধ্যে আছে চক্রান্তের মধ্যে আছে বা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের মধ্যে যারা পড়ে আছে তারা এই জিনিসটা এখন উপলব্ধি করতে পারবে না বা বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না আর করছে না যাই হোক আমার প্রিয় বোন আমরা সকলে মিলে যদি দিনের সাহায্য করি সাপোর্ট করি তো একদিন এই দিন সমস্ত লোকের কাছে পৌঁছে যাবে যেটা আল্লাহ রসুল চান তো এর জন্য আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে আর শরীফ ভাই উনি বড় আশা নিয়েছেন যে আপনার দর্শকবৃন্দরা আলহামদুলিল্লাহ এখন চ্যানেল উইনের দর্শক ৩৫ মিলিয়ন মানে সাড়ে তিন কোটিরও বেশি আর তার মধ্যে শুধু আমাদের ইসলাম ইন বাংলার দর্শক প্রায় এক কোটির বেশি হয়ে গেছে আল্লাহ শুকুর আহমদ শুক্রুল্লাহ তো এই এক কোটি লোকও যদি আপোষে পরামর্শ করে কাজ করে তো কত বড় কাজ করতে পারেন একবার চিন্তা করে দেখুন আমি এক কোটির কথা বলছি না বিশেষ করে ভারত বা বাংলাদেশে আমার যে সমস্ত দর্শকবৃন্দরা প্রতিদিন আমাকে দেখছেন শুনছেন ফলো করছেন আমি তাদের কাছে অনুরোধ করছি যা সেই নিজের দেশে নিজের এলাকায় যতটুকু সম্ভব সজাগ করার জন্যে এমন অনুষ্ঠান এমন একটা পরিবেশ তৈরি করুন যেখান থেকে আমরা এই ইসলামের সঠিক মেসেজ সবার কাছে দিতে পারি সম্মেলন হোক ধর্মসভা হোক বা জলসা হোক যে নামে হোক মানে পার্শ্ববর্তী গ্রাম অঞ্চল বা শহরের লোকদেরকে এক জায়গায় করে একটা মেসেজ দিতে হবে যখন লোকেরা জানতে পারবে যে এখান থেকে সঠিক ইসলামিক ইতিহাস বা বিধান বলা হচ্ছে তা নিয়ে যখন তদন্ত করবে তা আশা রাখি তা আস্তে আস্তে তাদের ভুল ভাঙবে তাই আমি অনুরোধ করব আমার শরীফ ভাইয়ের কাছে বা আপনাদের কাছে যদি এটা আপনারা প্রাথমিক রূপে কলকাতার আশেপাশে মনে করুন রাজারহাট কি চব্বিশ পরগনার কোনো এলাকায় একটা ইসলামিক সম্মেলন রাখতে পারেন আগে আপোষ আপোষে কন্ট্যাক্ট করে সেটা তার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে তো আমার মনে একটা সুন্দর ফল পাবো যেমন আমাকে এবার বহু লোক বলেছেন হলদিয়া থেকে বলেছেন বীরভূম থেকে বলেছেন মুর্শিদাবাদ থেকে বলেছেন বর্ধমান থেকে বলেছেন হুজুর একবার আপনি আসুন আমাদের এখানে তো আমি আসতে রাজি তবে তার জন্য আগে আপনাদেরকে পরিবেশ তৈরি করতে হবে একটা সুন্দর পরিবেশ তৈরি আমি সেকালে সকলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই সকলের সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে চাই প্রশ্ন উত্তর তারা করুক তারা সঠিক জিনিসকে জানুক তাদের ভুল ভাঙুক এটাই তো আমি চাই হয়তো অনেকেই অ্যান্ড্রয়েড ফোন রাখে না কি অনেকের বাড়িতে টিভির কানেকশান নেই গরিব দরিদ্রতার কারণে হয়তো তারা সঠিক জিনিস এখনও জানতে পারে না কিন্তু যখন ইসলামিক জলসা হবে জনসাধারণ সেখানে আসবে তো হয়তো সে কোনো এক গরিবের কাছে এই আল্লাহর বাণী নবীর দিন বা সঠিক জিনিস পৌঁছে যাবে তো এই মনে করে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি আশা রাখি আমরা খুব শীঘ্র বড় একটা সফলতা অর্জন করতে পারবো এর জন্য আপনাদের সকলকে সহযোগী হতে হবে তাই আমি অনুরোধ করছি আপনারা সবাই মিলে কোঅপারেট করুন এক অপরকে সাপোর্ট করুন কন্ট্যাক্ট করে কিভাবে এটা করা যায় এমন একটা ইসলামিক জলসা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আস্তে আস্তে যত সুন্দরভাবে আমরা করতে পারবো চেষ্টা করব। আশা রাখি আমার প্রিয় বোন আপনার মতো আরও অন্যরাও সবাই আমাদের এই নেক কাজে আমাদের সাথ দেবেন যেটা কোরআনে বলা হয়েছে তো আওয়ান আল বীরবাত তাকওয়া ওলা তো আওয়ান আল ইসমে ওয়াল উদওয়ান নেকিতে ভালো কাজে এক অপরের সহযোগী সাপোর্ট করো অন্যায় কেউ কারো যেন সাথ না দেয় বা কেউ কারো যেন সহযোগী না হয় এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু